প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে সুফি দর্শন বা সুফিবাদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম সুফিদের বিভিন্ন আকিদার বিষয় আলোচনা হচ্ছিল সুফিদের আরো কিছু আলোচনা আজকে আলোচনা হবে বলে বলা হয়েছিল সেই ধারাবাহিকতায় আজকেও আলোচনা সুফিদের একটি বড় গুরুত্বপূর্ণ আকিদা হচ্ছে আন্না সুফিয়াতা সুফিবাদীতে বিশ্বাসী যারা তাদের দাবি হচ্ছে সুফিদের তথা বুজুর্গদের কাশফ হয় এবং তারা এর মাধ্যমে গোটা পৃথিবী আরস কুর্সি লৌহ কলম পর্যন্ত তারা দেখতে পান এজন্য তাজকেরাতুল আউলিয়া আমার সামনে আছে এতে রাবেয়া বস্রির কাহিনী লিখতে গিয়ে লিখেছেন হাসান বস্রি রাবেয়া বস্রি পালাপালি খেলাচ্ছিল হাসান বস্রি রাবেয়া বস্রিকে কোথাও খুঁজে পেল না পরবর্তীতে যখন দেখা হলো তখন হাসান বসরি জিজ্ঞেস করলেন রাবিয়া বসরিকে যে আমি তোমাকে সাত আসমান সাত জমিন কোথাও খুঁজে পেলাম না তুমি কোথায় ছিলে তিনি বললেন আমি আল্লাহর আরসের পায়ার তলে গিয়ে পালিয়েছিলাম তুমি কোথায় খুঁজে পাবে আমাকে গোটা পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরস কুর্সি লৌহ কলম সবগুলো তাদের সামনে একটা পান্দানের মতো পান খাওয়ার অভ্যাস তো বেশি এই জন্য সব মনে করে কি পানদানের মতো মানে পানের থালায় যেমন সুপারি থাকে জর্দা থাকে এরকম এরাও কথায় কথায় উদাহরণ দিতে গিয়ে বলেন যে গোটা পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরস কুর্সি সবগুলো হচ্ছে একটা পানদানের মতো পানের থালার মতো এবং এজন্য তারা কিছু হাদিসও তৈরি করেছেন বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়ে তারা পেশ করে থাকেন এবং তাদের আকিদা হচ্ছে এই তাকুম যদি তারা ইচ্ছে করেন কেয়ামত সংঘটিত হতে দিবেন না তোর কেয়ামত কায়েম হবে না তারা আল্লাহর বিভিন্ন তাকভিনী উমরের মধ্যে তারা হস্তক্ষেপ করতে পারেন পরিবর্তন করে দিতে পারেন ওজন্য আমি শুনিয়েছিলাম একটা বইয়ের থেকে সেখানে লিখেছে মাবুদের কোন আন্দাজ নেই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল এরপরে ছিল একটা বারো বছরের নাতি যে কোন রকম একটা গাভী লালন পালন করে এই বৃদ্ধাকে দুগ্ধ পান করাইয়া জীবিত রাখিত তাকেও নিয়ে গেল এই জন্য মাবুদের দরবার থেকে আমি জোর পূর্ব রুহুটা ছিনিয়ে নিয়ে এসেছি এটা কোন বইতে ছিল যেন ভেদে মারেফাত কত নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর পৃষ্ঠা মাশাল্লাহ মুখস্থ আছে আপনাদের এরকম ভাবে বিষয়টা হচ্ছে আমাদের এই জন্য অলি আল্লাহদের কাছে সাহায্য চাওয়া যায় লিখেছে তাদের কাছে এজন্য বিপদে সাহায্য প্রার্থনা করা যাবে এবং তারা বিপদে সাহায্য করেন এজন্য এদের মধ্যে বিভিন্ন স্তর আছে গাউস কুতুব এবং গাউসুল আজম গাউস মানি হচ্ছে বিপদে ত্রাণকর্তা উদ্ধারকারী আর গাউসুল আজম হচ্ছে সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী আপনারা যেমন ওই যে পাকিস্তান আমলে যারা ছিলেন তারা জানেন কায়েদে আজম মানে কি কায়েদে আজম মানে প্রধান নেতা বড় নেতা আজম উজির আজম উজির আলা তো আজম মানে হলো সবচেয়ে বড় তাহলে গাউসুল আজম অর্থ কি হয় সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী কে আর সুফিদের কাছে কে গাউসুল আজম এজন্য মাইজ ভান্ডারিও গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানিও গাউসুল আজম এবং আপনি এটার প্রমাণ পাবেন আপনি মহাখালী যেতে মহাখালীতে গুলশান যেতে একটা মসজিদ আছে নাম কি নাম গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি মসজিদ এজন্য প্রার্থনা করি ইয়া সাইয়দি ইয়া রেফাই আদ্রিকনি বিল ফরাজ হে আমার রেফাই হে আমার শায়েখ তুমি আমাকে বিপদে উদ্ধার করো ফাইদা আলাম তুদ্রিকনি ইলামান আল তাজিউ তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমাকে কে উদ্ধার করবে এজন্য পীরের কাছে মরিদের হতে হবে কাল মাইয়িত মৃত্যু ব্যক্তির মতো মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া দেলানেওয়ালা যেরকম ভাবে যেদিকে নাড়াচাড়া করে সেদিকে নড়ে নিজের কোনো এখতিয়ার নেই ঠিক তেমনি ভাবে পীর যেরকম ভাবে নাড়াচাড়া করে সেরকম নাড়াচাড়া হতে হবে পীরের উপরে কোনো সংশয় সন্দেহ করা যাবে না চাই সে শরিয়াতের বিরুদ্ধেও যদি হুকুম করে সেটা মানতে হবে এটা একটা কুতুববাগ এর অজিফা গতকালকে আমি আসতেছিলাম রাত্র সাড়ে চারটার দিকে দেখলাম যে মাশাল্লাহ গরু ছাগল উট তারপরে কি মোষ মানুষ পীর নির্বাচন করবে কোরআন হাদিস দিয়ে যদি সত্যিকার অর্থে পীর মানে উস্তাদ হয়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 নফসকে নিজের আত্মাকে শুদ্ধ করল সে ব্যক্তি সফল কোরআনে আল্লাহ তারা যেটা নয়টা কসম করে বলেছেন এটাকে অস্বীকার করতে পারবে কাজে তাজকিয়া আত্মশুদ্ধি নিজের সমস্ত গুনাহের থেকে আত্মার অনেকগুলো রোগ আছে এই রোগের থেকে শুদ্ধ করা পরিচ্ছন্ন করা এটার গুরুত্ব অপরিসীম এটা খালি গুরুত্বপূর্ণই না আত্মার রোগগুলো কি কি তার ঔষধগুলো কি কি এগুলো আমি বিস্তারিত আলোচনা আগেও করেছি আপনারা সিডিতে দেখবেন মা আরেফাতুল্লাহ বা তাজকিয়াতুল নফুজ আত্মশুদ্ধির উপর যে আলোচনাগুলো আছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি আত্মার রোগগুলো কি কি হতে পারে আমরা সেখানে প্রায় বিশের উপরে রোগ আমরা চিহ্নিত করেছিলাম এবং সেই রোগগুলোর ঔষধ কি কি কিভাবে চিকিৎসা করতে হবে কোরআন এবং আদিসের থেকে সেই চিকিৎসাগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সবিস্তারে সুতরাং তাস্কিয়া বা আত্মশুদ্ধি এটা কোনো মুসলমান অস্বীকার করতে পারে না এবং করেও নাই আত্মার রোগগুলো কি কি আমরা আলোচনা করেছিলাম আর শির্ক কুফুর নেফাক জুলুম কিবির মানে অহংকার হাসাদ পরশ্রী কাতরতা আলবোধ হিংসা বিদ্বেষ আল গিবাদ দোষ চর্চা পরের দোষ চর্চা আল হেস লোভ লালসা আল কিজব মিথ্যা মিথ্যা বলা মিথ্যা শোনা আল বখল কৃপণতা আর রিয়া লৌকিকতা আল গুরুর আল খাদা ধোকা দেওয়া এত্তেবাউল হাওয়া নিজের নফসের অনুসরণ করা আল বেদাত আল হাদাস বেদাত করা এগুলো নফসের রোগ আকিদাগত যেগুলো আল গদব রাগ আল জাহাল মূর্খতা তাকলিদ আবা পূর্বপুরুষদের অনুসরণ বাদদাদায় করে গেছে আমরাও করব এটাও একটা রোগ এরকম ভাবে আত্মার যে রোগগুলো হয় এটা প্রবেশ করে চার পথে আমরা সেগুলো আলোচনা করেছিলাম ফদৌল কালাম অতি কথা ফদৌল নাজর অন্যায় দৃষ্টি অতি দৃষ্টি ফদৌল তাম অতি খাদ্য ফদৌল মুখালতা অধিক হারে মানুষের সঙ্গে বেশি মেলামেশা করা এইগুলো হচ্ছে রোগ প্রবেশের মাধ্যম এইগুলোর ঔষধ আমরা কোরআন হাদিস থেকে বাতলেছিলাম আর তাওবা আর ইস্তেকফার তাওবা করতে হবে ইস্তেকফার করতে হবে আর সবর এবং বিপদ আপদে সবর করা ধৈর্য ধারণ করা আর শুকুর আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা আর তাওয়াক্কুল আল্লাহর উপরে সর্বক্ষেত্রে ভরসা রাখা আলে খালাস সব কাজগুলো আল্লাহর জন্যই করা الخوف الرجاء المحبة المراقبة المحاسبة الزهد الوراء التقوى التسليم والانقياد এরকম ভাবে আলকানা অল্পতুষ্টি আর রদাবিল কদা রেদাবিল কদা তাকদিরে বিশ্বাসী হওয়া জিকরুল মাউত ইসলাম ইমান এহসান দোয়া রাগাবা রাহবা খুশু খসিয়া আলেনাবা আল আনা আল আদা আল ইস্তেগাসা আজ জবাহ আন নজর এই সবগুলো আল্লাহর জন্য এগুলো হচ্ছে ঔষধ কাজে যদি আধ্যাত্মিকতার অর্থ আত্মশুদ্ধির অর্থ এই হয় এই যে কোরআন হাদিস অনুযায়ী যে চিকিৎসাগুলো বলা হলো এর মাধ্যমে নিজের আত্মার যে রোগগুলো বলা হলো সেগুলোকে দূর করে দেওয়া আর এটার জন্য ওলামায় কেরামদের পরামর্শ নেওয়া ওস্তাদ হিসেবে ওলামাদের সঙ্গে সংসপ রাখা এই পর্যন্ত যদি হয় আমি স্পষ্ট বলি এটা খালি জায়েজ না এটার গুরুত্ব আছে এবং আল্লাহ তারা সেটাই বলেছেন তালামুন তোমরা যদি না জানো কোন বিষয়ে যদি অজ্ঞ থাকো ওটা যারা জানে তাদের থেকে জেনে নাও এরকম ভাবে যারা আল্লাহর পথে আছে তোমরা তাদের সঙ্গী হও এ পর্যন্ত আমাদের কোন আপত্তি নেই বরং এটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের আদেশ এই জন্য ওলামায় হক কোরআন এবং সুন্নার সঙ্গে যাদের সম্পর্ক আছে এটা তাদের সঙ্গে যোগাযোগ রাখা ইমানের জন্য খুবই জরুরি আমরা এজন্য মানুষকে চারটা ভাগে ভাগ করি সমাজের মানুষকে কয়টা ভাগে ভাগ করি এক নম্বর হচ্ছে কাল গেদা খাদ্য সমতুল্য খাদ্য যেমন নিয়মিত খেতে হয় এবং ক্ষুধা পেলি খাদ্যের প্রয়োজন হয় ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এক প্রকারের মানুষ আছে যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সবসময় যোগাযোগ রক্ষা করতে হবে এরা হচ্ছে ওলামায় হক কোরআন এবং সুনার সঠিক কথা যারা বলে এবং আমল করে এদের সঙ্গে যোগাযোগ রাখা হল খাদ্যের মতো প্রয়োজন খাদ্য বিহীন যেমন মানুষ বাঁচে না খাদ্য যেমন নিয়মিত খেতে হয় না খেয়ে নিস্তেজ হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নার সঠিক এলেম যারা রাখে এবং তদনুযায়ী আমল করে এদের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি যোগাযোগ বিচ্ছিন্ন হবে ইমান দুর্বল হয়ে পড়বে শয়তানে থাবা দিয়ে ধরবে প্রথম প্রকার দ্বিতীয় প্রকার কাল দা কাল দাওয়া ঔষধের মতো ঔষধ মানুষে খায় কিন্তু খাদ্যের মতো না ঔষধ খায় যখন ঠেকাবারে রোগ হয় তখন এবং ঠিক অতটুকু খায় যতটুকু প্রয়োজন প্রয়োজনের বেশি ঔষধ কেউ খায় নাকি ঠিক এরকম ভাবে সমাজের এক প্রকারের মানুষ যাদের কাছে আপনি ঠেকায় হলেও যেতে হয় ব্যবসা বাণিজ্য করা লেনদেন করা এরকম বাজারঘাট করা এই সব বিষয়ের কারণে আল্লাহর নবীও এহুদির সঙ্গে লেনদেন করেছেন বেচা কিনা করেছেন সুতরাং সমাজের এই শ্রেণীর মানুষের সঙ্গে মিশতে হবে ঔষধের মতো ঔষধ যেমন মানুষ রোগ হলে খায় ঠেকলে খায় এবং ঠিক অতটুকু খায় যতটুকু প্রয়োজন ঠিক সমাজের এই শ্রেণীর মানুষের কাছে যেতে হবে ঠেকলে পরে আর যতটুকু প্রয়োজন সেরে ওখান থেকে কেটে পড়া দুই নাম্বার মানুষ কিসের মতো কিসের মতো ঔষধের মতো এটাও মনে রাখবেন এদের সঙ্গে বন্ধুত্ব নাই ঔষধের সঙ্গে মানুষের বন্ধুত্ব নাই থাকলে পরে খায় না থাকলে ভালাই দেয় তিন নাম্বার মানুষ যাদের সঙ্গে মিশলে পরে কাদ্দা এ সোয়াচে রোগ সংক্রামক ব্যাধি এই প্রকারের লোকদের সঙ্গে মিশলে ওরা নিজেরাও রুগী আপনাকেও রুগী বানাবে এরা হচ্ছে বিভিন্ন প্রকারের তরিকায় যারা দাবাত দেয় বিভিন্ন তাস্কিয়ার নাম করে যারা শিরিকের পথে মানুষকে আহ্বান করে এদের সঙ্গে মিশা যারা মানুষকে বুঝায় যে তুমি অধিক পাপ করেছ আল্লাহ তালা তোমার ডাক এখন আর শুনবেন না এজন্য তোমার কি করতে হবে আল্লাহ সুবহান কোরআনে পরিষ্কার বলেছেন হে নবী আপনি আমার ওই সমস্ত গুণাগার বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ পাপ করেছ তুমির রহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমাত থেকে নৈরাশ হইও না নিশ্চয় আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন নৈরাশ হইও না এরপরে যদি কোনো পীর বলে যে অনেক পাপ করার কারণে আল্লাহ তারা অসংখ্য গুণা করার কারণে বান্দাকে মাফ করতে চান না তখন পীরের কাছে মুড়ি হলে পীর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চান তারপরে আল্লাহ তালা মাফ করতে রাজি হন এটা মানা যাবে আর এইটা বলার কারণে যদি কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করে আর ষড়যন্ত্র করে অমুসলমান আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ লিখেছে আর সেইটা প্রকাশ করে মানুষকে সাবধান করছি আর তুমি এর বিরুদ্ধে গিয়ে মিটিং করো গত জুমায় খুব উৎপাত করেছে অনেক কিছু লোক এই বই আবার দেখাচ্ছি সেজন্য বইয়ের নাম ভেদে মারেফাত ইয়াদে খোদা এই বইয়ের চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় পীর মুরিদ সম্পর্কে প্রশ্ন ও জবাব এইখানে চরমনার পীর সাহেবরা লিখেছেন বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন ভাইয়েরা তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই কোন বিরোধ নাই আল্লাহর কসম করে বলি এই বক্তব্য যদি কোরআন সুন্না মোতাবেক হয় আমি তবা করে তোমাদের মুড়িদ হব আর যদি কোরআন সুন্নার বিরুদ্ধে হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহকে ভয় করো তবা করো বিরুদ্ধে সমালোচনা করো না আল্লাহর কসম করে বলতে পারে আমার যতটুকু জানা এই বক্তব্য কোরআন সুন্নার পরিপন্থী বিরোধী ভাইরা আমার আল্লাহ সুবাহ কত সুন্দর করে বলেছেন আসরাফু আলা আনফুসিহিম যারা অত্যাচার করেছো গুণা করেছো পাপ করেছো লা তাকনা তুমির রহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না আর এখানে বলল অসংখ্য পাপ করে আল্লাহ মাফ করতে চান না এটা কি কোরআন হাদিসের কোন আয়াত দিয়ে প্রমাণ করতে পারবে যদি পারেন জুমার পরে বসেন আমি খোলা বলছি কারণ লোক আছে জুমার পরে বসেন আপনারা বলেন আপনাদের কেউ রাগ করবে না আমিও রাগ করব না কেউ মারবে না যে ওনার কোন ভয় নাই খোলাখুলি আলোচনা হবে আপনারা খালি প্রমাণ করবেন যে কোরআন হাদিসে এটা আছে আমি অবা করে আপনাদের কাতারে সামিল হব আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় আপনারা তবা করেন কোনো শত্রুতা নেই কোনো সমালোচনা নেই এরপরে যে বিষয়টা পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আপনারা দেখেছেন ওই যে বললাম কুতুব্বাগ দরবার শরীফ এখানে এখন অনেক উঠ গরু ছাগল দুম্বা মহিষ ভেড়া একাত্র হয়েছে পীর নির্বাচন করবো কি উঠ দেখে না আল্লাহর পথে দেখে কোরআন শূন্য দেখে এজন্য একটা যদি পীর হতে হয় পীর হতে হলে পীর হতে হলে কম পক্ষে কোরআন হাদিসের জ্ঞান তার থাকতে হবে ঠিক কিনা কারণ সে রাস্তা দেখাবে কার পথে তো আল্লাহর কোরআন বাংলায় না আরবিতে আল্লাহর নবীর ভাষা হাদিস আরবিতে না বাংলায় তো যদি লোকটা আরবি পড়তে না পারে বুঝতে না পারে একটা খ্রিস্টান ইংরেজ ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা শুরু করেছিল কিছু ভুল পেয়েও গিয়েছিল ইংরেজি অনুবাদক ভুল করেছে তিনি ভুল পেয়ে খুব খুশি এইবার আমি কোরআনের ভুল ধরতে পারবো সারা দুনিয়া আমাকে জানবে কিন্তু একটু চিন্তা করলেন যে কোরআন তো আরবি ভাষায় কোরআনের ভুল ধরতে হলে আমাকে আরবি পড়তে হবে এজন্য তিনি আরবি ভাষা শিখলেন এবং খুব ভালো করে শিখলেন শেষ পর্যন্ত তিনি বারবার পড়াশোনা করে লিখলেন তিনি বই লিখেছেন আপনারা বাংলায় বইটা পাবেন the Quran the science the Bible and science and Quran এরকম একটা বই বাংলা আছে কোরআন বিজ্ঞান ও বাইবেল এরকম একটা বই তিনি লিখেছেন তিনি এক পর্যায়ে লিখতে বাধ্য হয়েছেন আমি কোরআনুল করিমকে পড়াশোনা করা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য সেজন্য আরবি ভাষা শিক্ষা করেছি এবং এরপরে কোরআন গবেষণা শুরু করেছি আমি কোরআনের শেষ শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়াশোনা করেছি আমি যতবার কোরআনুল করিমকে পড়াশোনা করেছি কোরআনের প্রতিবার নতুন নতুন বিজ্ঞান নতুন নতুন তথ্য আমার সামনে উপস্থিত হয়েছে আমি কোরআনুল করিমকে পড়াশোনা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য গোটা কোরআনকে বারবার পড়া সত্ত্বেও কোরআনের কোন ভুল ধরা তো সুযোগ হয় নাই কোরআন বরং আমার জীবনের পদে পদে আমার জীবনের বাকে বাকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো সংশোধন করে দিয়েছে কোরআন এজন্য আরবিতে পড়তে হবে হাদিস আরবিতে পড়তে হবে বুঝতে হবে এখন অনেক পীর আছে মাশা আল্লাহ দাড়ি কামানো আল্লাহর নবী বলেছেন ওফুল লেহিয়া দাড়ি ছাড়ো ছেড়ে দাও আর এই পীরগুলো দাড়ি কামায় অমুসলমান যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর সুন্নাকে পছন্দ না করে আল্লাহ নবীর সুন্নাতকে যদি বর্জন করে সে পীর হতে পারবে বাংলাদেশে দাড়ি কামানো পীর আছে কিনা দাড়ি কামানো পীর আছে এরা মুজাদ্দিদ এরা কি মুজাদ্দিদ কোরআন হাদিসের জ্ঞান এরপরে এই লোকগুলোর সবচেয়ে বড় যে রোগ যে আল্লাহকে পাইতে ওই যে মাধ্যম লাগবে সেই মাধ্যমে এই কুতুববাগের দরবার যেটা নতুন আমদানি হয়েছে এটা আগে শোনা যায় নাই এখন ফার্ম গেটে একেবারে সংসদের পাশে এসে কয়েক লাখ টাকার মাহফিলের প্যান্ডেল তৈরি করলো আজকে বোধহয় আখিরি মোনাজাত আছে গত রাত্রে আমি আসতেছিলাম চারটার সাড়ে চারটার দিকে তখন দেখলাম যে মানুষ মাসালা তখনও আছে জিকির করে জিকিরের ভাষাগুলো কি আমাদের ছেলেরা রেকর্ড করে আছে শুনেই ব্যর্থ ভাই শুনবেন ভাইরা আমার এখানে লিখেছে কেমনে ই করবে আমার দিল আমার মুর্শেদের দিকে মোতাবাজ্য আছে আমার মোর্শেদের দিল আল্লাহ পাকের দিকে মোতাবাজ্য আছে আপন মুরশেদের দিল পাক আর মুরিদের দিল নাপাক পীর কখনো চায় না নিজের পাক দিলকে মুরিদের নাপাক দিলের সঙ্গে মিশাইতে কিন্তু মুরিদ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নাপাক দিলকে পীরের পাক দিলের সঙ্গে মিশাইতে কাকুতি মিনতি করে তখন পীর আর সহ্য করতে না পেরে নিজের পাক দিলের সঙ্গে মুড়িদের নাপাক দিল মিশাইয়া নেন তখন মুড়িদের দিল পাক হয়ে যায় এরপরে কবিতা পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয় অকুল দরিয়ার মাঝে ডুবা তরি ভেসে যায় আপনা দিল করো সাদা কোন ভাবো কেন ভাবো জুদা জুদা যথায় মুর্শিদ তথায় খোদা ওই নামেতে ডুবে রও যথায় মুর্শিদ তথায় খোদা ওই নামেতে ডুবে রও কুতুব্বাগ দরবার শরীফের বই সংক্ষিপ্ত জিফা চৌত্রিশ ইন্দিরা রোড ফার্মগেট ঢাকা বারোশো পনেরো ফোন নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে কারো সন্দেহ থাকলে বইটা দেখে নেবেন জুমার পরেও দেখতে পারবেন এরপরে লিখেছে তারপর খেয়ালে খেয়ালে চলিয়া যান মাতুয়াইল দরবার শরীফের দাদা পীরের পাক কদমে দাদা দানের পাক কদমে কদম দিলের হাত দিয়ে জড়াইয়ে ধরেন পাক কদম জড়াইয়ে ধরেন এবং দাদা দানের পাক দিলের সাথে দিল মিশাইয়া ওই কদমের উসিলা নিয়া চলিয়া যান চন্দ্রপাড়া দরবার শরীফের শাহাসুবি চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইয়ের পাক কদম খেয়ালের হাত দিয়ে জড়াইয়া ধরেন তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান তারপরে খেয়ালে খেয়ালে চলিয়া যান এনায়েতপুরি কুসি আ এর দর পক্ষে পাক কদমে এবং তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান তারপর খেয়াল করুন শরিয়াতের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া মরহুমা মাকফুরা হজরত জহুরা খাতুন রাহমাতুল্লাহ আলাইয়ের দোয়ার বরকতে আল্লাহ তালার তরফ হইতে ফায়েজ আসিয়া আমাদের দিলে পড়িতেছে তারপর চলিয়া যান শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগি দরবারের পাক কদমে তাহার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশাইয়া খেয়ালের হাত দিয়া তাহার পাক কদম দুই দুইখানা জড়াইয়া ধরেন তারপরে চলে যান ফতে আলী ওয়াইসিস রসুলে রসুল নুমা এর কাছে তার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশান তারপরে চলে যান তরিকার ইমাম হজরত শায়েক আহমদ সের হিন্দি মুজাদ আলফিসানি এর ফারুকি এর কাছে তাহার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশাইয়া খেয়ালের হাত দিয়ে তাহার পাক কদম দুইখানা জড়াইয়া ধরেন মাগরিব ও আসরের ফায়েজের সময় আদম আলাইসালামের কদম মোবারকে হাজির হন এবং তাহার পাক দিলের সঙ্গে নিজের নাপাক দিল মিশাইবেন মুজাদ্দেদ সাহেবের পাক দিলের উসিলা নিয়া চলে যান আরাফাতের ময়দানে যেখানে বাবা হজরত আদম এবং মা হাওয়ায়ের মিলনের স্থান তাহাদের পাক দিলের সহিত নিজের দিল মিশাইয়া খেয়ালে খেয়ালে চলে যান সোনার মদিনায় যেখানে আশেকদের বালাখানা পাপি তাপি গুণাগারদের গুণামাফের জায়গা তারপর দয়াল নবীকে মোহাব্বতের সহিত কয়েক মর্তবা ডাকেন দয়াল নবী রহমাতুল আলমিনের পাক কদম দিলের হাত মিলাইয়া জড়াইয়া ধরেন এবং দুখানা জুতা মুবারক ভিক্ষা চান একখানা জুতা মুবারক দিলের মাথায় টুপি পরান আর একখানা জুতা মুবারক দিলের গলায় মালা পরান এই সুসজ্জিত দিল লইয়া আল্লাহ পাকের আরস মহল্লায় ছায়াতালে চলে যান এই যে কাহিনী এটা অজিফা এবং এই বই আমার বিস্তারিত বই এটা এটার নাম হল আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ এটা ওই একই দরবারের ও এটা দেওয়ানবাগের এটা দেওয়ানবাগের কুতুব কুতুববাগের না কুতুব কুতুববাগের আরো বই আছে এই বড় বইটা গেল এই যে এটা ওই দরবারে বই এখানে পীরের ছবি আছে মাজারের ছবি আছে এই পীরের ছবি পীরের ছবি এরপরে এ দরবারের ছবি এরপরে পীরের বাবা পীর দাদা পীরের কবরের ছবি সেগুলো আছে এখানে এগুলো মাজারের ছবি এরকম ভাবে এই জাতীয় বিষয়গুলো দিয়ে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে হাজার হাজার মানুষ সেখানে বসে এই কলব মিলাইতেছে আমার জিজ্ঞাসা আল্লাহ সুবাহান যেই নবী সালামকে তাজকিয়ার জন্য পাঠালেন আত্মশুদ্ধির যে ব্যক্তিকে দায়িত্ব দিয়ে পাঠালেন কোরআনুল করিম যেই নবীকে চারটা মূল দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বর মধ্যে একটা হচ্ছে সেই নবী সাল্লাহ সাল্লাম সাহাবা একরামদেরকে এরকম কলব মিলাইতে বলেছেন আল্লাহর নবীর নিজের কলবের দিকে সাহাবিদের কলব মিলাইতে বলেছেন এরপরে এই যে সিলসিলা বলা হল এরকম মিলাইতে বলেছেন এই কলব মিলানো এরপরে হুজুরে কলব পীরের ছবি অন্তরে বসানো পীরের ছবি ঘরে রাখা ও মুসলমান পরিষ্কার জেনে রাখো আল্লাহর নবী সাল্লাম হাদিস শরীফ বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না বুখার হিসেবে হাদিস সুতরাং যেই দিলের মধ্যে যেই দিলের মধ্যে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকবে সেই অন্তরে আল্লাহ রহমত জান্নাতে ফেরেস্তা প্রবেশ করবে আল্লাহ তো দূরের কথা ওরা আবার কাজে কুলুবুল মমিন আর সুল্লাহ মমিনদের করব আল্লাহর আরস অবসলমান যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা পর্যন্ত প্রবেশ করে না আর তোর মুড়িদের অন্তরের মধ্যে তোর পীরের ছবি ওই ঘরে আল্লাহর ফেরেস্তা দূরে আল্লাহ দূরের কথা আল্লাহর ফেরেস্তা প্রবেশ করবে না আর শয়তান প্রবেশ করবে শয়তান প্রবেশ করবে আমি এজন্য বারবার বলি আকিদার বিষয় ক্লিয়ার হতে হবে আকিদার বিষয় ক্লিয়ার না হয়ে ইমানের মৌলিক বিষয় ক্লিয়ার না হয়ে এরপরে আপনি জিকির করবেন সারা রাত্র দিন জিকির করেন এই জিকির কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আকিদা ঠিক করে আমি বলি সবসময় এক লাগান এরপরে তাওহিদের আলোচনা আসেন এরপরে দেখবেন যে মাশাল্লাহ আপনি সহিভাবে নামাজ রোজা করেন হজ জাকাত আল্লাহর তাসবিত আলী যেগুলো এগুলো করেন আল্লাহর বান্দা হয়ে যাবেন এই লোকগুলোর অনেক আকিদা আছে এই সবগুলো পীরের গোড়া দেখা যায় এনায়েতপুরি এবং এখান থেকে আটরসি সুরেশ্বর চন্দ্রবরা দেওয়ানবাগি কুতুববাগি এই সব পীরগুলো সুরেশ্বরের বই আমি আগেও দেখাইছি এই বইয়ের নাম হল সের হক জামেনুর এই বইতে লিখেছে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা লাগে না খালি লাগে না লেখলেও কাজ হতো লেখছে যে এবাদতের রূপে অনেক কিছুই করা হয় তবু এর তাৎপর্য হচ্ছে তাওহিদ এই তাওহিদ মানে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া এরপরে লিখেছে মাকামে তাওহিদ অর্জন করার পর বন্দেগি করা কুফুরি বন্দেগি করা কি এরপরে লিখেছে এ প্রসঙ্গে হজরত গাউসুল আজম বরফির রহমতুল্লাহ আলাই বলেছেন মান আরাদাল বাদ বাদা ইত্তেসালিন ফাহুয়া কাফিরুন আরবিতে লেখছে আগে যাতে মানুষের হাদিস মনে করে আরবিতে লিখে অর্থ উচ্চারণ লিখেছে তারপরে লিখেছে যে ব্যক্তি মাকামে তৌহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করে সেই কাফের এবারে আমি জিজ্ঞেস করতে চাই যেই মাকাম অর্জন করার পরে এবাদত করলে কাফের হয় সেই মাকাম পর্যন্ত আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৌঁছেছিলেন কিনা সেই মাকাম পর্যন্ত আল্লাহর নবীর সাহাবি আবু বকর ওসমানরা পৌঁছেছিলেন কিনা যদি পৌঁছে থাকেন তাহলে আল্লাহর নবী যে মৃত্যু পর্যন্ত ইবাদত করলেন ওনারা কি নাওজবিল্লা আল্লাহর নবীকেও কাফের বলতে চান তাহলে এবাদত করে তো কাফের হয়ে যাবে তাহলে আল্লাহর নবীও বলে কি হয়ে গেছেন ওনাদের কথা মতো কি হওয়া উচিত আমি আর বললাম না আমার মুখে বলতে সাহস হয় না ভাইরা আমার এই রকম আধ্যাত্মিকতা এই যদি হয় আধ্যাত্মিকতা এই যদি হয় তাসাবুফ আর এই যদি হয় সুফিবাদী এইরকম সুফিবাদী ইসলাম আর আল্লাহর নবী মোহাম্মদের ইসলাম কি এক কোরআন হাদিসের ইসলাম আর এই পীর ইসলাম কি এক আমার ভাইয়েরা আরো সামনে চলেন এরা লিখেছে এক নিঃসন্তান ব্যক্তি এটাও সের রেহক জামেনুর সুরেশ্বরী পীরের বই এই পীরের বইয়ের আটাত্তর নামা পৃষ্ঠা লিখেছে এক ব্যক্তি নিঃসন্তান ব্যক্তি হজরতের কাছে এসে ওসমান হারুনি খাজা ওসমান হারুনিয়ের ঘটনা পেশ করছেন এসে একটি সন্তানের জন্য দোয়া চাইলেন তিনি মোরাকাবায় গিয়ে দেখতে পেলেন তাকদিরে মুবরাম বা অপরিবর্তনীয় ভাগ্যলিপিতে তার কোনো সন্তান নেই এই ঘটনার পর দেখতে পাইছি আরো সে যে এই লোকটার ভাগ্যে কি নাই সন্তান নাই আল্লাহ আকবার কোরআন বলছে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছে কেয়ামত কবে আসবে আল্লাহ এরকম পাঁচটার মধ্যে একটা সেই পাঁচটা কি একটা হল এইটা যে রেহেম সন্তান কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর এখানে উনি চোখ বন্ধ করে দেখছেন কোথায় কি আছে তার ভাগ্যে কি লেখা আছে সব দেখলো এই জন্য আমি শুরুতে বলেছি এদের আকিদা হলো পুরা দুনিয়া তারা দেখতে পায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কলম আরস কুর্সি সব তাদের নখ দর্পণে পান্দানের মতো এই পান্দানের মতো দেখতে পাইল একটি সন্তানের জন্য দোয়া চান তিনি মোবার মোরাকাবাইকে দেখতে পেলেন তাকদের মোবরাম বা অপরিবর্তিত ভাগ্যলিপিতে তার কোনো সন্তান নেই এই ঘটনার পর সেই সন্তান প্রার্থী ব্যক্তি খাজা হারুনিয়ের কাছে আবারও সন্তান প্রার্থী দোয়া চাইলেন খাজা সাহেব আবারও আল্লাহ তালার কাছে সন্তান পাওয়ার জন্য দোয়া করলেন এমন সময় আওয়াজ আসলো তার তাকদিরে মুবরামে সন্তান নাই কি করে সন্তান হওয়া সম্ভব খাজা সাহেব রাগের চোটে অজ্ঞ অবস্থায় মন্দিরে গিয়ে কালীর সামনে হাজির হয়ে কালীর কাছে সন্তান চাওয়ার জন্য চলে গেলেন আল্লাহর কাছে রাগ করে গেছে কালীর কাছে চলে গেছে এ সময় কাশফে দেখতে পেলেন হজরত ফাতেমা কাশফে দেখতে পেলেন কাশফ খুলে গেছে দেখতে পেলেন হজরত ফাতেমা খাতুনে জান্নাত তার সামনে এসে তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তুমি ধৈর্য ধরো আমি ফাতেমা এসে গেছেন তিনি বলছেন তুমি ধৈর্য ধরো আমি তোমাদের জন্য সন্তান প্রার্থী হয়ে দোয়া করছি হজরত ফাতেমা এর দোয়ায় আল্লাহ তালা তার জন্য একটি পুত্র সন্তান মঞ্জুর করলেন অর্থাৎ সন্তান প্রার্থী ব্যক্তির একটি ছেলে হবে ছেলে হয়ে গেল আল্লাহর সঙ্গে রাগ করে কালী মন্দিরে চলে গেল এরপরে ফাতেমা এসে গেল ফাতেমায় সন্তান দিল এরপরে লিখেছে সেজদা করা সেজদা করা পীরের পায়ে সেজদা করা পীরের কবরে সেজদা করা লিখেছে সেজদাতু স্নানে সেজদাতুল এবাদত সেজদাতু তাহিয়া সেজদাতুল এবাদতে লিল্লাহি তাআলা খাসসাতান ও সেজদাতু তাহিয়াতে বিদুনিল্লাহ তাআলা লিওয়াজিল্লাহ তাকরিম ফি খামসাতি আলিন জাযা এখানে লিখেছে যে সেজদা দুই রকম একটা হলো সেজদা ইবাদত যেটা আল্লাহর জন্য খাস আর একটা হলো সেজদায়ে তাজিম যা পাঁচ প্রকারের লোকদের জন্য জায়েজ যা আজারিল কওমে ইয়াসজুদু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জন্য শ্রদ্ধা করা যায় নবীর কাছে নবীর পায়ে শ্রদ্ধা করতে পারবে অল মুরিদ ইল শায়েক মুরিদ করবে পীরের জন্য অর রাইয়েতিল মালিক প্রজারা করবে বাদশাকে অল ওয়ালে দাইন এবং সন্তান পিতামাতাকে অল আব্দুলিল মাওলা এবং গোলাম মাওলাকে মালিককে ফিকুল্লি হাল নিয়ার খুসু এবং প্রত্যেক অবস্থায় শ্রদ্ধা করতে পারবে আমরা আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করছি আপনি কি বলেন আল্লাহর রসুলকে সাহাবা একরাম জীবদ্দশা জিজ্ঞেস করেছেন ইয়া রসুল আল্লাহি রোম পারস্যের সম্রাটটা দুনিয়াদার দুনিয়ার বাদশাহ ওদের প্রজারা ওদেরকে শ্রদ্ধা করে আপনি উভয় জগতের বাদশাহ উভয় জগতের বাদশাহ আপনি তো এই শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত বেশি আল্লাহর রাসুল সাল্লাম কি বললেন তিনি কি বলেছেন হ্যাঁ আমাকে তোমার শেষদায় তাজমি করো এটা জায়েজ আল্লাহ রসুল কি বলেছেন হাদিসের সব কিতাবগুলো খুলে দেখবেন বোখারি মুসলিম তিরমিজি নাসাই হাদিসের যত কিতাব সব কিতাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে তিনি স্পষ্ট বলে দিলেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি সেজদা করা জায়েজ হতো আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই সুতরাং তোমরাও আমাকেও সেজদা করবে না কোনো মেয়ে লোক তার স্বামীকে সেজদা করতে পারবে না পরিষ্কার হয়ে গেল সেদ্দার কোন প্রকার নেই আল্লাহ ছাড়া কারো জন্য এই মাথা নত করা যাবে না আজকে এই পীর যে মুজাদ্দেদের নাম নেয় তার মধ্যে একজন আছে মুজাদ্দেদ আলফেসান রহমাতুল্লাহ আলাই তিনি সারা জীবনে কুর্নিশের বিরুদ্ধে লড়াই করে গেছেন ইতিহাস আমি আগেও বলেছি সেটা মনে করে নেবেন এরকম ভাবে আরো অনেক কাহিনী এখানে আছেন বলতে গেলে অনেক সময় লাগবে এতে করে এক পীরের কাহিনী এরপরে এখানে নাচ গানের ব্যাপার আছে মাজারে গিলাপ দেওয়ার ব্যাপার আছে আগরবাতি মূল বাতি দেওয়ার ব্যবহার আছে এই গেল সুরেশ্বরের পীর এরপরে আর এক পীর আছে আমাদের দেশে সেই পীরের নাম হচ্ছে এনায়েতপুরী পীর এনায়েতপুরী সাহেবের বংশের সমস্ত সন্তানরা হচ্ছে মাদার জাদ অলি আল্লাহর অলি হয়ে তারা জন্মগ্রহণ করেন এবং এদের বক্তব্যই হল আহাদ এবং আহমাদ এক আল্লাহর সঙ্গে আর মোহাম্মদ সাল্লাহ কোন পার্থক্য নেই লিখেছে বানাইয়া নূর নবী দেখাইলেন আবো আপন ছবি সেই নবীজির চরণ বিনে নাই গো পরিত্রাণ আহাদে আহাম্মদ বানাইয়ে মিমকা পদ পর্দা মাঝে দিয়ে খেলতি আছেন পাক বাড়ি হইয়া বেনিশান মানে আহাদে আহাম্মদ মানে আল্লাহ তালা নিজেই আহম্মদের সুরত ধরেন মোহাম্মদ সাল্লাহ সুরত ধারণ করে তারপর দুনিয়া আসতেন এবং এই তামাশা করছেন এমনি ভাবে এদের মধ্যে আর একটা আকিদা হচ্ছে পীর ধরা ফরজ এগুলো সব তাদের বইতে আছে তরিকাতের রজিফা মৌলভী মোহাম্মদ আব্দুর রহমান মধুপুরী মোয়াজ্জেন দরবার শরীফ এনায়তপুর প্রকার লেখক সপ্তম সংস্করণ চোদ্দশো পাঁচ সন পৃষ্ঠা নাম্বার ছাব্বিশ এখানে লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ পীর ধরা উসিলা ধরার বয়ানে এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে অবতাগু ইলাইহিল ওসিলা ইয়া ইহাল্লাদিনা আমানুত্তাকুল্লাহা অবতাগু ইলাইহিল ওসিলা তোমরা আল্লাহকে পাওয়ার জন্য অশিলা তালাশ করো এই একই দলিল দিয়ে সব পীরের দলিল পেশ করেন এবং বাংলাদেশের যত পীর প্রায় পীরের কাছেই পীর ধরা কি ফরজ তবে কিছু কিছু আছে যারা মনে করে সে পীর মুরিদের মধ্যে আছে তারা এটাকে ফরজ বলেন না মুস্তাহ বলেন এবং এজন্য আমার সামনে কিতাব আছে ইসলামী আকিদ ভ্রান্ত মতবাদ এই বইতে লিখেছে যে এরা যেহেতু পীরের কাছে মুরিদ হওয়া ফরজ বলে এজন্য ভ্রান্ত আমি এর সাথে একমত যে হ্যাঁ এটার জন্য ঠিকই আছে পীরের কাছে মরিদা যাওয়া ফরজ ফরজ বিধান দেওয়ার মালিককে এই যে আয়াত অবত্যাগই এর অশিলা এই অশিলার কেউ কেউ ব্যাখ্যা করেছেন ভারতবর্ষের যে অশিলা মানে মাধ্যম মাধ্যম মানে পীর একটা মাধ্যম এইভাবে কেহ কেউ বলেছেন কিন্তু আল্লাহর নবী সাল আলাইসাল্লাম হাদিসের মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন এমনি আব্বাস রাজি আল্লাহ তারা তাফসির করেছেন তাফসির এমনি কাসির খুলে দেখেন সেখানে পরিষ্কার লেখা আছে এইখানে ওসিলা মানি হচ্ছে বেত আতিহি অবে আম আলী নিরুদ্দিহি আল্লাহর আনুগত্য আল্লাহর সন্তুষ্ট মোতাবেক এবাদত করো তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো এটা ওসিলা এবং ওই আয়াতের মধ্যেও আছে অবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি আল্লাহ রাস্তা জিহাদ করো অলি তাফসির আতফি তাফসির তার মানে আল্লাহকে পাওয়ার জন্য অসিরা সে অসিরার মধ্যে প্রধান অসিরা হচ্ছে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে কি করো জিহাদ করো সেটাকে ঘুরাই নিয়ে গেল কোথায় পীর ধরো এইভাবে পীরের ফজিলাত বয়ন করা হলো আরো কিছু আয়াত আছে এরপরে অনেক কবিতা আছে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার পাকর যায় এসে যদি কেউ কিছু চায় চাইলে জানলে রয় না কাঙ্গাল অফুরন্ত ভান্ডারে এটা আছে পীর জাদা কামাল উদ্দিন নুহমিয়া লেখক প্রকাশিত পৃষ্ঠা নাম্বার ছয় বইয়ের নাম পুষ্প পুষ্পোদ্যান এরপরে লিখেছে গাউসুল আজম খাজা তুমি আউলিয়া সর্দার তোমাকে দিয়েছেন আল্লাহর রহমতের ভান্ডার পাইলে তোমার দেখা জান্নাত নসিব তার এ গেল ওই পীরের কাহিনী এনায়তপুরি এরপরে এর শিষ্য হল আট্রশির পীর আট্রশির পীর এখানে লিখেছেন যে এনায়েতপুরি কুসিয়া সাহেব তিরোধানের পূর্বে আমাকে বলিয়ে গিয়েছেন বাবা তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল তোর কোনো চিন্তা নাই ভালো মন্দ কার হাতে আল্লাহর হাতে আর আটশো বিশ্বাস ভালো মন্দ সব কার হাতে এরপরে লিখেছেন তার বই হল শাহ সুফি হজরত ফরিদপুরি মাজিয়া সাহেবের নসিহাত খণ্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার তিরানব্বই প্রকাশক পীরজা মুস্তফা আমির ফয়সাল মোজাদ্দি বিশ্বজাকের মঞ্জিল ফরিদপুর চতুর্থ মুদ্রণ আটই এপ্রিল উনিশশো এখানে লিখেছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা খোদা প্রাপ্তির পথে যে পাথেও যত যতটুকু অগ্রসর হও না কেন তোমাদের সায়ের সুলুক যদি জীবৎকালে সম্পন্ন নাও হয়ে তবু ভয় নাই মৃত্যুর পরে কবরের মধ্যে দুই পুণ্যাত্মা অর্থাৎ রাসুল পাকসাল্লাম এবং আপন পীর তোমাকে প্রশিক্ষণ দেবেন মারেফাতের তালিম দেবেন ফলে হাসরের মাঠে সকলেই আল্লাহর অলি হইয়া উঠিবেন এই কারণেই বলা হয় এই তরিকায় যিনি দাখিল হন তিনি আর বঞ্চিত হন না এরপরে লিখেছে যে পীর দুনিয়াতে সব ধরনের বিপদ আপদে রক্ষা করতে পারেন যেখানেই পীর মরিদ বিপদে পড়বে পীর সাহেব ইচ্ছে করলে আল তাকে এখান থেকে উদ্ধার করতে পারেন সে সবকিছু দেখে এভাবে তারা কতগুলো আকিদা পোষণ করেছে আমি আর এগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই চন্দ্রপুরী পীরের পরে চন্দ্রপাড়া এই চন্দ্রপাড়ার পীর লিখেছে কোন লোক বড় বুজুর্গ হলে তার আর এবাদত লাগে না স্বয়ং আবুল ফজল এই যে চন্দ্রপাড়ার পীর দেওয়ানবাগি পীরের শ্বশুর উনি লিখেছেন হকুল ইয়াকিন এই বইয়ের উনত্রিশ পৃষ্ঠে লেখা আছে কোন লোক যখন মাকামে সুদূর নসর শামসি নুরি করবে মাকিনের মকাম অতিক্রম করিয়া নফসির মাকামে গিয়ে পৌঁছে তখন তাহার কোন এবাদত থাকে না এটা তো আমরা আগেও দেখাইলাম সুরেশ্বরের বইতেও আছে ওনাদের একই বক্তব্য এরপরে আরো লিখেছেন যে মানুষ হিন্দুদের যে আকিদা আছে ওই যে পুনর্জন্ম একে দেওয়া তারা প্রশংসা তাদের বইতে আছে এরপরে দেওয়ানবাগি পীর দেওয়ানবাগি পীরের বক্তব্য আমরা কিছু তুলে ধরেছি আগেও জান্নাত জাহান্নাম সম্পর্কে হুর সম্পর্কে বিভিন্ন বক্তব্য তারা আছে আল্লাহ নবী তাদের দরবারে আসে এগুলো আমরা বিস্তারিত আগে আলোচনা করেছি বিভিন্ন জায়গাগুলো পাবেন এরপরে উনিশশো সালে বিশ্ব আশেকে রাসুল সম্মেলনে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং দেওয়ানবাগে এসেছিলেন আল্লাহ তারা ফেরেস্তাদের নির্দেশ দিলেন উক্ত সম্মেলনে উপস্থিত সমস্ত আশেকদের তালিকা তৈরি করো ওই তালিকাভুক্ত সবাই বেহেস্তে চলে যাবে মাসিক আত্মার বাণী সংখ্যা নভেম্বর নিরানব্বই পৃষ্ঠা নম্বর দশ এখানে লিখেছে এজন্য আরো অনেক বিষয়গুলো আছে এরপরে আর একটা আছে আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় মারাত্মক অবস্থা বাউল এই বাউল সম্প্রদায় এটা আর একটা ভ্রান্ত দল এবং এদের বক্তব্য আরো মারাত্মক এরা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ এসব কোনো বালাই নেই এরা হল চার চন্দ্র বোধে বিশ্বাসী চার চন্দ্র মানে হচ্ছে এদের সিদ্ধি অর্জন করার জন্য আত্মশুদ্ধির জন্য এরা একটা রাত্রি অবস্থান করে এখানে আপনার সবাই মিলে কি করবে চার চন্দ্র অর্থাৎ শুক্র রজ বিষ্ঠা মূত্র এই চারটা এই চারটা বীর্য মা মেয়ে লোকের হায়েজ নেভাজা রক্ত এরপরে বিষ্ঠা পায়খানা আর হইল পেশাব এই চারটা একাত্র করে তারপরে রাত্রেবেলায় খাইলে সিদ্ধি অর্জন আত্মশুদ্ধি হয় এই সিদ্ধি অর্জন করার জন্য এই চার চন্দ্র সাধনার গুরুত্ব অপরিসীম এদের দাবি হল চার চন্দ্র সাধনায় কাম জয় হয় আমাবস্য পূর্ণিমার যোগে বাউলগণ প্রকৃতি আশ্রয় হয়ে সাধনা করতে গিয়ে তারা পানক্রিয়া অনুষ্ঠান করে সব পান করে থাকে এই চার চন্দ্র ভোজন করা এটার তাদের সবচেয়ে বড় একটা বুজুর্গি এটা না করলে তাদের বুজুর্গি হাসিল হয় না এই বাউলদের বক্তব্য হল আল্লাহ এবং রসুল এক হ্যাঁ বাউলরা এটা বিশেষ করে বিভিন্ন পীরদের কথা আমরা বলেছি লিখেছে আছে আল্লাহ আছে রাসুল এতে কোনো ভুল নাই আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা এই এক সৃষ্টিকর্তা সৃষ্টি করে সার যে নিরঞ্জন সেই নূর নবী নামটি ধরে যে নিরঞ্জন সেই নূর নবী নামটি ধরে কে পারে সে মরকুল্লার মকরুল্লার মকর বুঝতে দেখেন ওই মকরুল্লাহ আল্লাহ বলছে এক জায়গায় আমার কারু আমার কারালা কাফেররা চক্রান্ত করে আল্লাহ তারা ষড়যন্ত্র জবাব দেন সেখানে লাগে আল্লাহকে মকরুল্লাহ এই মকরুল্লাহর মকর বুঝিতে আহাদে আহাম্মাদ নাম হয় জগতে আত্মতত্ত্বে ফাজিল যে জানা জানতে পায় নিগুর কারখানা হল রসুল রূপে প্রকাশ রব্বানা রসুল রূপে প্রকাশ রব্বানা প্রকাশ পেয়েছেন এরপরে মুর্শিদ তত্ত্ব আপনি খোদা আপনি নবী আপনি সেই আদম ছবি অনন্ত রূপ ধরে ধারণ কে বোঝে তার নিরাকারণ নিরাকার হাকিম নিরঞ্জন মুর্শিদ রূপ ভজন পথে মানে মুর্শিদ আল্লাহ হয়ে আসছে মুর্শিদের মধ্যে আল্লাহ আছে মুর্শিদ বিনে কি মন ধনার আছে এ জগতে মোর্শেদের চরণ সুদা পান করলে হবে ক্ষুদা করোনা আর দিলে দ্বিধা যেহি মুর্শেদ সেহি খোদা যেহি মুর্শেদ এ হলো বাউলদের আরো অনেকগুলো আকিদা আছে মোটামুটি আমি এগুলো আলোচনা করছি এজন্য যে এই পীর সুফিদের ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ সরাসে ইসলাম এক না মোহাম্মদ সরাসে ইসলামে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না সুফিদের ইসলামে পীর সাহেবরা দুনিয়ার সব দেখতে পায় মোহাম্মদ সাল্লাহ আনিত ইসলামে একটা মাত্র তরিকা আমি সেজন্য প্রয়াণ করেছি আল্লাহর রাস্তা একটা আর অনেক বাঁকা রাস্তা আছে আল্লাহ তারা বলছেন আমার রাস্তাটা একটা যেটা সোজা সরল আঁকা বাঁকা নাই গন্তব্য পর্যন্ত পৌঁছায় মুস্তাকিম চারটা বৈশিষ্ট্য অধিকারী আর পীর সাহেবদের রাস্তা হাজার কোনটা একশো সাড়ে তিনশো তরিকা কোনটা একশো ছাব্বিশ তরিকা এই জন্য আমার কাছে বইয়ের সামনে বই আছে সাড়ে তিনশো তরিকা আছে এখানে এইভাবে আল্লাহর রাসুল সাল্লাহাম যে ইসলাম এনেছেন সেই ইসলামের মধ্যে ত্রাণকর্তা উদ্ধারকর্তা পরিত্রাণদাতা মুক্তিদাতার মালিক একমাত্র কে আর সুফিবাদের যে ইসলাম তার মুক্তিদাতার মালিককে সুবি সাহ বুজুর্গ পিসাবরা এরকম ভাবে আল্লাহ রসুলাম যে ইসলাম নিয়ে আগমন করেছেন কোরআন সুন্নার যে ইসলাম আল্লাহ প্রদত্ত যে ইসলাম সেই ইসলামে এবাদত করবে একমাত্র কার আর সুফিদের ইসলাম এবাদত বুজুর্গদেরও করা যায় এমনি ভাবে আল্লাহ প্রদত্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রদর্শিত ইসলামে নজর মান্নত যাবে দোয়া সব কার জন্য আর সুবিবাদী ইসলামের দোয়া করবে পীরের কাছে করা যেতে পারে পিঠ দেওয়ার মালিক আছে এরকম তারা আল্লাহর কিছু চিন্তাই করে নিয়ে আসতে পারে এরকম আকিদা পোষণ করা হচ্ছে আমি সেজন্য বলেছি তাজকিয়ার নাম আমাদের বদনাম করবেন না আমরা তাজকিয়াকে গুরুত্ব দিই সবচেয়ে বেশি কোরআন সুন্না মোতাবেক যেই তাজকিয়া বলা হয়েছে ওই তাজকে অবশ্যই জরুরি ওলামায় হকদের কাছে যাওয়া জরুরি আমি শুরুতে বলেছি আবার বলছি কিন্তু যদি এইখান থেকে অতিক্রম করে বলা হয় পীর সব তরাইয়া নিবে পার করে নিবে হেদায়ত দিবে মাফ করাই নিবে আল্লাহ মাফ করতে চান না তাহলে এইরকম সুফিবাদ ইসলামের সঙ্গে কোন সম্পর্ক নাই আমরা ওইটার বিরুদ্ধে বলছি ঠিক আছে কিনা ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আবু তালেবকে হেদায়ত দিতে পারেন নাই এরপরে যদি কোনো পীর বলে ফয়েজ দিয়ে তাওয়াজু দিয়ে হেদায়ত দিবে সে পীর নাকি এই আর কি বললাম না তা না আল্লাহর রাসুল পরিষ্কার করেছেন আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন এহদিন আসরাত আতাল মুস্তাকিম এহদিন আসরাত আতাল আল্লাহর কাছে সেরাতে মুস্তাকিম চারজন বলা হয়েছে তাহলে আল্লাহ রাস্তা কয়টা সুবিধার রাস্তা কয়টা সাড়ে তিনশো কত একশো ছাব্বিশ সাড়ে তিনশো বইতে লেখা আছে প্রত্যেকটা বইতে আছে একেবারে লেখা আছে সাড়ে তিনশো সাড়ে চারশো একে লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়ে রাখিবেন দোজকের আজাব পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছেন তার মধ্যে চিস্তিয়া সাবরিয়া তরিকা একেবারে শর্টকাট আল্লাহ রসুল বলেছেন একেবারে শর্টকাট মানা তানি দেখালাল জান্না আমার আসানি ফাঁকাত আবা যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার আনুগত্য করবে সে জাহান নামে যাবে সোজা কথা তরিকা আল্লাহ রসুল এটা শর্টকাট এখানে শর্টকাট আসলো এই যে তরিকাগুলো আল্লাহ নবী সেজন্য একটা সোজা রাস্তা দিলেন দাগ দিলেন একবার ডানে এবং অনেকগুলো দাগ দিলেন দাগ দিয়ে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাদা সাবিরুল্লাহ এইটা হচ্ছে আল্লাহর রাস্তা ওহাদি সুবুলুন এই ডানে বামে অনেকগুলো রাস্তা সুবুলু শায়াতিন এগুলো শয়তানের রাস্তা এরপরে আল্লাহ রসুল বলছে আরো পরিষ্কার করে আলা কুল্লে সাবিল মিনহা এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখন কোন ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় আল্লাহর পথে চলতে চায় কোরআন হাদিসের পথে চলতে চায় তখন ওই শয়তানগুলো বলে যে না তুই আল্লাহকে পাবি না তুই পাপ করেছিস গুণা করেছিস ওই অমুক তরিকায় যা অমুক তরিকা যা এই তরিকা শর্টকাট এই তরিকা ভালো এইভাবে এক একটা তরিকা নিয়ে যায় অমুসলমান এরপরে আল্লাহর নবী কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করেছেন মেশকাত শরীফ কেতাবুল বাবুল সুন্না ত্রিশ নম্বর পৃষ্ঠা সাড়ে তিন নম্বর লাইনে পরিষ্কার লেখা আল্লাহ হাদিসটা পড়ে বলে তারপর বললেন কোরআনে আয়াত পেশ করলেন ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান আল্লাহ রাসুল সাল্লাহ দলিল পেশ করলেন মুস্তাকিমান এটা হচ্ছে আল্লাহ তালা বলছেন আমার রাস্তা মুস্তাকিমান যা একেবারে সোজা সহজ তোমরা এই একই রাস্তা অনুসরণ করো তোমরা অনেকগুলো রাস্তা আঁকাবাঁকা রাস্তা এগুলো অনুসরণ করো না তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা দিয়ে সরিয়ে ফেলবে মুসলমানদের রাস্তা কয়টা সেই রাস্তার নাম ইসলাম সেই রাস্তার নাম কি ইসলাম আল্লাহ নবীর রাস্তা কয়টা সাহাবা রাস্তা কয়টা একটা কয় যে ওই ওই যে পরে একটু পড়েন সিরাতাল্লাদিন আনআমতা আলাইহিম আন যাদের পথে আপনি নিয়ামত দান করেছেন সেইটার ব্যাখ্যা আছে মিনান নবীন ও সিদ্দিকিন ও সুহদা ও সালেহীন চারটে বলছে নবী সিদ্দিক সুহদা সালেহীন আমি এটা বলি এটা দ্বারা চারটা রাস্তা বলা হয় নাই বরং বড় রাস্তা পরিচয় দেওয়া হলো বড় রাস্তা সেরাতে মুস্তাকিম যেই রাস্তায় বাস চলে ট্রাক চলে ঠেলাগাড়ি চলে সিএনজি চলে ঠিক এরকম ভাবে সেরাতে মুস্তাকিম যেই রাস্তায় নবীরা চলে গেছেন সিদ্দিকরা চলে গেছেন শহীদরা চলে গেছেন সলেহীনরা চলেছেন সেই রাস্তা চারটে না একটা এক রাস্তার পরিচয় দিয়েছে আল্লাহ তালা আম তারাইহিম ওই রাস্তা কোন চিপা রাস্তা না আঁকাবাঁকা রাস্তা না ভাঙ্গা রাস্তা না সেই রাস্তা হচ্ছে সোজা রাস্তা চারটে বৈশিষ্ট্য সেরাতে বসতে কয়টা বৈশিষ্ট্য এক নম্বরে রাস্তাটা সোজা হইতে হইবে দুই নম্বরে প্রশস্ত হইতে হইবে তিন নম্বরে গন্তব্যস্থল পর্যন্ত যাইতে হইবে চার নম্বরে রাস্তা মধ্যে ভাকা ভাঙ্গা উঁচু নিচু থাকবে না এইরকম রাস্তার নাম কি সেরাতে মুস্তাকিম সেই সেরাতে মুস্তাকিম বাতলাইলে আল্লাহ তালা আরাকায়াতে গিয়ে আন আমতা আলাইহিমের ব্যাখ্যা দিতে গিয়ে উলাই أولئك সেই রাস্তা ব্যাখ্যা দিলেন আলাইহিম যাদের পথে আপনি নিয়ামত দান করেছেন ওই রোগদের পথে চালান সেই লোকগুলো কারা সেই লোকগুলো রাস্তা কি আল্লাহ ব্যাখ্যা দেন ওই রাস্তা যেই রাস্তায় নবীরা চলেছে যেই রাস্তায় শহীদরা চলেছে যেই রাস্তায় সলেহীন চলেছে যেই রাস্তায় সুয়াদা চলেছে সেই রাস্তাকে চারটে না একটা একটা বড় রাস্তা যেই রাস্তায় গাড়ি চলে বাস চলে ট্রাক চলে সিএনজি চলে নবীরা চলেছেন শহীদরা চলেছেন অলিরা চলেছেন বুজুর্গরা চলেছেন সালেহিনরা চলেছেন আমাদের কোন দিবতে আসের সাথে আমরা সেই এক রাস্তায় চলতে চাই কয় রাস্তা চলবো সেই রাস্তা কোরআনের রাস্তা সেই রাস্তা হাদিসের রাস্তা সেই রাস্তা নবীদের রাস্তা সেই রাস্তা শহীদদের রাস্তা সেই রাস্তা সাহাবিদের রাস্তা সেই রাস্তা সমস্ত হকল আমাকে রাস্তা ইনশাল্লাহ ঠিক আছে কিনা আমরা সেই রাস্তায় চলবো আমাদের রাস্তা কয়টা আল্লাহ সুবহান আমাদের সকলকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত